يا تاركا دنيا الهوى وراحلا نحو السماء صبرا تمهل يا أخي فالقلب أتعبه العناء নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ সমগ্র মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হজরতে অমরে ফারুক রদি আল্লাহ তালানহু দারুল খিলাফা মদিনা মোনাউরা থেকে সিরিয়া অভিমুখে রওনা হলেন সিরিয়া তখন ইসলামী খিলাফার অধীনে একজন গভর্নর দ্বারা শাসিত প্রদেশ খলিফা সিরিয়ার অবস্থা সরজমিনে পরিদর্শন করতে চান সিরিয়ায় পৌঁছে তিনি একে একে সেখানে বসবাসরত সাহাবিদের সঙ্গে দেখা করেন এরই ধারাবাহিকতায় তিনি হজরত আবুদ্দারদারদি আল্লাহ তালাহুর বাড়িতেও যান আবুদ্দারদারদি আল্লাহ তালাহু ছিলেন শামের মোয়াল্লিম লোকদেরকে দিন আইম শিক্ষা দেওয়ার জন্য তিনি মদিনা থেকে সিরিয়া চলে গিয়েছিলেন খালিফা যখন আবুদ্দারদার বাড়িতে পৌঁছান তখন চারিদিকে রাতে রাধার নেমে এসেছে তিনি গিয়ে দরজায় ধাক্কা দেন চোখের সামনেই দরজা খুলে যায় কারণ দরজা ভেতর থেকে খিলাটা ছিল না একটি ঘুটঘুটে অন্ধকার ঘরে তিনি প্রবেশ করেন যেখানে কোনো আলো ছিল না খলিফা আসলে অতর্কিত গিয়ে সাক্ষাৎ করে দেখতে চাচ্ছিলেন সিরিয়ার নেতৃস্থানীয় লোকেরা কি অবস্থায় দিন যাপন করছে আমিরুল মিনিন অমর রাজি আল্লাহ তালানহের আওয়াজ পেয়ে আবুদ্দারদার রাজি আল্লাহ তালানহু তার দিকে এগিয়ে আসেন হাসি মুখে তাকে অভ্যর্থনা জানান কুশল বিনিময় শেষে শুরু হয় দুই সাহাবির আলাপ আলোচনা ও মত বিনিময় ঘরের ভেতরে মিসকাল আধার তাদের কেউ কাউকে দেখতে পাচ্ছে না তারা যে বিছানায় বসে আছেন তাও দেখা যাচ্ছে না কথা বলতে বলতে আমিরুল মিনিন অমর রাদিয়াল্লাহ তালানহু আলগোছে হাতে তুলে নিলেন আবুদ্দারদার বালিশ যেটাতে তিনি ঘুমান হাত বুলিয়ে দেখেন কোথায় বালিশ এটি তো উটের জিন উটের পিঠে যেটির উপর আরোহীরা বসে কৌতূহলী হয়ে তিনি বিছানা ছুঁয়ে দেখেন আরে এটি তো খেজুর পাতার চাটাই ল্যাব ছুঁয়ে দেখেন আরে এটি তো একটি পাতলা কাপড় সিরিয়ায় যা শীত পড়ে এই পাতলা কাপড় দিয়ে শীত নিবারণ হওয়া অসম্ভব অবস্থা দেখে খালিফা আমর রাজি আল্লাহ তালানহু ভীষণ আশ্চর্য হন আবুদ্দারদা রাজি আল্লাহ তালানহুকে বলেন হে আবুদ্দারদা আল্লাহ আপনার উপর রহম করুন আমি আপনার জীবনকে আরও একটু সহজ করে দিতে চাই আপনার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী পাঠাতে চাই আবুদ্দারদা রাজি আল্লাহ তালানহু বলেন হে ওমর আপনার কি সেই কথাটি মনে পড়ে যা রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন অমর রাজি আল্লাহ তালাহু জানতে চান কোন কথাটির কথা বলছেন আবু আদি আল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কি বলেননি লিয়াকুন বালা ও দুনিয়া কাজাদির রাকিব তোমাদের হাতে যেন দুনিয়ার উপকরণ কেবল এতটুকুই থাকে যতটুকু থাকে সফরে বের হওয়া একজন পথচারীর নিকট রাসুল সাল্লাহ আলী সাল্লামের বিদায়ের পর আমাদের কি অবস্থা হে ওমর একথা বলতে বলতে আবু দারদা রাজি আল্লাহ তাল্লাহু কাঁদতে শুরু করেন তার কান্না দেখে অমর রাজি আল্লাহ তাল্লাহু আর কান্না ধরে রাখতে পারেন না দুজনেই কাঁদতে থাকেন এভাবে রাসুল সাল আলী সাল্লামের স্মৃতিচারণ আলোচনা ও কান্না করতে করতে সকাল হয়ে যায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি ওমর ও আবু দারদা আমাদের কাছে আসতেন আমাদের অবস্থা দেখতেন কি ভাবতেন তারা হায় আমরা কত বদলে গেছি কত কিছু পরিবর্তন করে ফেলেছি আমাদের দুনিয়া আজ ফুলে ফেপে উঠেছে ধন সম্পদ আর আরামায়েশ আমাদের জড়িয়ে ধরেছে এরপর সময়ের স্রোত বয়ে চলে সবার মতো আবু দারদারাদি আল্লাহ তালানহু ইন্তেকাল করেন চলে যান তার রবের দরবারে তার মৃত্যুর পর একদিন আউফ বিন মালিক রাদি আল্লাহ তালানহু তিনি স্বপ্নে দেখেন তার সামনে ছায়া ঘেড়া এক বিস্তৃত সবুজ প্রান্তর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চামড়ার তৈরি একটি বিশাল গম্বুজ চারিদিকে বিচরণ করছে সুদর্শন বকরির পাল এমন মনোহর দৃশ্য কোনো চোখ আগে কখনো দেখেনি তিনি জিজ্ঞেস করেন এটি কার উত্তর আসে এটি আব্দুর রহমান বিন আউফের তিনি আশ্চর্য রকম এই গম্বুজ ও তার সৌন্দর্য নিয়ে ভাবছেন এমন সময় গম্বুজের ভেতর থেকে বের হয়ে আসেন স্বয়ং আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহান তিনি বলেন হে ইবনে মালিক এটি আল্লাহ কুরআনের বিনিময়ে আমাকে দান করেছেন তুমি যদি এই সবুজ প্রান্তরের ওপারে যাও তবে এমন এক দৃশ্য দেখবে যা তোমার চোখ কখনো দেখেনি যার বর্ণনা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 ডাগর চোখ বিশিষ্ট হুরেরা দেখলে মনে হবে যেন সুরক্ষিত মুক্ত এসব তারা পাবে তাদের আমলের পুরস্কার স্বরূপ সেখানে তারা অবান্তর বা খারাপ কোনো কথা শুনবে না সেখানে কেবল একটি শব্দই শোনা যাবে সালাম সালাম শান্তি আর চিরপ্রশান্তি আল্লাহ তালা আমাদের সবাইকে তুচ্ছ এই দুনিয়ার পরিবর্তে আখিরাতকে প্রাধান্য দেয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলমিন